চলো চলো মদিনাতে মোরা চলে যাই আবু কে ডেকে নবী কয় চলো চলো মদিনাতে মোরা চলে যাই আবু কে ডেকে নবী কয় আলী শুয়ে আছে মোর বিছানায় আলী শুয়ে চুপি চুদায় জন্মভূমির বেতায় বি ফিরে যায় চলো চল মদিনাতে মোরা চলে যাই আবু বাকার কে ডেকে নবী কয় চলো চল মদিনাতে মোরা চলে যাই আবু বাকার কে ডেকে নবী কয় আলী শুয়ে আছে মোর বিছানা খালি শুয়ে আছে মোর বিছানায় কাফেরেরা বিজিকে পিছু পিছু দায় জন্মভূমির বেতায় নবী ফিরে চায় জন্মভূমির বেতায় নবী ফিরে যায় জিবরিল এসে মোর নবীকে শোধায় যেতে হবে মদিনায় কদার হুকুম হলো এখন যারে নিতে হবে যে বিদায় জিবরিল এসে মোর নবীকে সদায় যেতে হবে মদিনায় কদার হুকুম হলো এখন জারি নিতে হবে যে বিদায় আবু বকার কে নবী ডেকে কয় আবু বাকার কে নবী ডেকে কয় সওয়ার হয় তারা আলকা সওয়াই হিজরতের পথেতে মোর নবী পাড়ি দেয় হিজরতের পথেতে মোর নবী পাড়ি দেয় চল চল মদিনাতে মোরা চলে যাই আবু কে ডেকে নবী কয় আলী শুয়ে আছে মোর বিছানায় আলী শুয়ে গেছে মোর বিছানায় কাফেরা নবীজিকে পিছু পিছু দা জন্মভূমির বেতন ফিরে চায় জন্মভূমির বেতন ফিরে চায় কাফের রান্ধাওয়া করে মোর নবীকে নবী গেলেন যে গুহা আবু বকর ভয়ে চিন্তা করে কি হবে যে উপায় কফেরেরা ধাওয়া করে মোর নবীকে নবী গেলেন যে গুহায় আবু বকর ভয়ে চিন্তা করে কি হবে যে উপায় মুস্কি হেসে জানি মোর নবী কহায় মুস্কি হেসে জানি মোর নবী কহায় আল্লাহ সাথে আছে নাই কোনো ভয় দুনিয়াতে চলো তুমি তাইরি বসায় দুনিয়াতে চলো তুমি তারি বর্ষায় চলো চলো মদিনাতে মোরা চলে যায় আবু কে ডেকে নবী কয় চলো চলো মদিনাতে মোরা চলে যায় আবু কে ডেকে নবী কয় আলী শুয়ে আছে মোর বিছানায় আলী শুয়ে আছে মোর বিছানায় কফেরেরা নবীজিকে পিছু পিছু ধায় জন্মভূমির বেতায় নবী ফিরে চায় জন্ম ব্যথায় নবী ফিরে চায়